নিসার সালে রাশা ছিল সার সিনাই মিনার দূর থেকে শুনবে মুমিন আল্লাহ আকবার নিসার সালে রাশা ছিল সার সিনাই মিনার দূর থেকে শুনবে মুমিন আল্লাহ আকবার নিসার সালের আশা ছিল সর সিনাই মিনার দূর থেকে শুনবে মুমিন আল্লাহ আকবার দক্ষিণ পাশে চালতা গাছে আজান দিতেন শাহনেসার ইহা দেখিয়া না দানেরা উপহাস করে বারে বার দক্ষিণ পাশে চালতা গাছে আজান দিতেন শাহনেসার উপহাস করে সোনামুদ্দিন হাজি সে দু ব্যাপারীর মন মানে না একটু আর দূর থেকে শুনবে মুমিন আল্লাহ আকবার নিসার সারে রাশা ছিল সর সিনাই দূর থেকে শুনবে মুমিন আল্লাহ আকবার মুরিদ হইয়া কেন শৈব পীরের বদনাম আপনারা মুরিদ হইয়া কেন শৈব পীরের বদনাম মোরা হুকুম পেলে তৈয়ার করব মসজিদ আর মিনারা শতাব্দী পর পূরণ হলো তাদের মনে রাবদার দূর থেকে শুনবে মুমিন আল্লাহ আকবার নেসার সালে রাশা ছিল সর সিনাই মিনার দূর থেকে শুনবে মুমিন আল্লাহ আকবার উঁচু জাগায় জান দেওয়া নবীজি সুন্নাত সেই আশাতে এই জমিনার জেনে রেখো মিল্লাত উঁচু জাগায়া জান দেওয়া নবীজির সুন্নাত সেই আশাতে ইসলামের আলিশান জানুক মানুষ দুনিয়ার দূর থেকে শুনবে মুমিন আল্লাহ আকবার নিসার সালের আশা ছিল সর সিনাই মিনার দূর থেকে শুনবে মুমিন আল্লাহ আকবার সার সিনার দূর থেকে দেখবি যখন মিনার ভেসে উঠবে কলবে তোদের পীর সালে সার সার সিনার দূর থেকে তাদের ত্যাগে বাংলাদেশে দিন ইসলামের জোয়ার দূর থেকে শুনবে মুমিন আল্লাহ আকবার নিসার সালে রাশা ছিল সার সিনাই মিনার দূর থেকে শুনবে মুমিন আল্লাহ আকবার নয় তুমি নার সুনাম খ্যাতি গর যে নফসানি আশা করেছেন গড়তে ইহা কুতুবে রব্বানি নয় তুমি নার সুনাম খ্যাতি গর যে নফসানি আশা করেছেন গড়তে فيها كتب رباني জিন্দাওলি ঘুমায় দেখো পীর সালে নেসার দূর থেকে শুনবে মুমিন আল্লাহ আকবার নিসার সালের আশা ছিল সার সিনার মিনার দূর থেকে শুনবে মুমিন আল্লাহ ঐতিহাসিক মিনারে যে দিন ইসলামের প্রদি ভিত্তি দিলেন এই মিনারের পীর শাহ মুহিন ঐতিহাসিক মিনারে যে দিন ইসলামের প্রদীপ ভিত্তি দিলে নেই মিনারের পীর যুগ যুগান্তর গাইবে সে যে দিনের জয় জয়াকার দূর থেকে শুনবে মুমিন আল্লাহ আখবার নেসার সালের আশা ছিল সর সিনাই মিনার দূর থেকে শুনবে মুমিন আল্লাহ আখবার দৈনিক পাঁচবার হাত বেমিনার হাইয়ালা কিয়ামত কোটি মানুষ দিবে ডাকে সাড়া দৈনিক পাঁচবার হাত বেমিন কে সারা রোজ হাসরে পুঁজি হবে নাজাত পাওয়ার আশায় দূর থেকে শুনবে মুমিন আল্লাহ আকবার নিসার সালে আশা ছিল সর সিনাই মিনার দূর থেকে শুনবে মুমিন আল্লাহ আকবার আমল কিদার সার সিনামার কাজে যে নুরানি বাংলার সেরা মাদ্রাসা মাখ জানে রুহানি আমল আকিদার সার সিনামার কাজে যে নুরানি বাংলার সেরা মাদ্রাসা মাখ জানে রুহানি হোক সে থায় সেরা মিনার সবার মনে রাবদার দূর থেকে শুনবে মুমিন আল্লাহ আকবার নেসার সালে রাশা ছিল সর সিনাই মিনার দূর থেকে শুনবে মুমিন আল্লাহ আকবার রবি উলাউল বারো তারিখ ধরায় নবীরা গোমা সেই মোবারক ঈদের দিনে বিশাল মিনার উদ্বোধন রবি উলাউল বারো তারিখ ধরায় রবি আগমন সেই মোবারক ঈদের দিনে বিশাল মিনার উদ্বোধন মিলাদুন্নবীর উসিলাতে খোশ নসিবে মিনারার দূর থেকে শুনবে মুমিন আল্লাহ আকবার নেসার সালের আশা ছিল সর সিনাই মিনার দূর থেকে শুনবে মুমিন আল্লাহ আকবার পীর সালে স্বপ্ন যোগে বলে নরে মুহিবিষা তিন শত ফুট হবে মিনার জানিও এর উচ্চতা পীর সালে স্বপ্ন যোগে বলে নরে মুহিবিষা তিন শত ফুট হবে জানিও এর উচ্চতা পিতার হুকুম মেনে নিলেন বর্তমান পীর সারসিনার দূর থেকে শুনবে মুমিন আল্লাহ আকবার নেসার সালের রাশা ছিল সারসিনায় মিনার দূর থেকে শুনবে মুমিন আল্লাহু আকবার সাহস দিল এই মিনারের ভিত গাড়িতে যারা যুগ যুগান্তর সর্বে জাতি থাকবে অমর তারা প্রেমের পাহাড় দূর থেকে শুনবে মোমিন আল্লাহ আকবার নিসার সালের আশা ছিল সর সিনাই মিনা দূর থেকে শুনবে মোমিন আল্লাহ আকবার এই দিনারের সহায়তায় হইবে যারা আগুয়ান রাখবে নজর রোজ হাসরে মুজাদ্দেদে যা ফির নিয়ে হাজির হবে রাসুল পাকের দরবার দূর থেকে শুনবে মুমিন আল্লাহ আকবার নিসার সালে রাশা ছিল সরসিনাই মিনার দূর থেকে শুনবে মুমিন আল্লাহ আকবার হাত তুলে দোয়া করো হাজার হাজার মুরিদান পীর কেবলার হায় করতে পারেন যেন মিনার দূর থেকে শুনবে মুমিন আল্লাহ আকবার নিসার সালের আশা ছিল সার সিনাই মিনার দূর থেকে শুনবে মুমিন আল্লাহ আকবার নিসার সালের আশা ছিল সালসিনাই মিনার দূর থেকে শুনবে মুমিন আল্লাহ আকবার নিসার সালের আশা ছিল সালসিনাই মিনার দূর থেকে শুনবে মুমিন আল্লাহ প্রিয় শ্রোতা এতক্ষণে অবশ্যই আপনারা সুরের তালে তালে হারিয়ে গিয়েছিলেন এক ঐশী জগতে জুলফিকার হামদ না তো গজল পরিবেশক দলের যে সকল সদস্যরা এই অ্যালবামে কণ্ঠ দিয়েছেন তারা হলেন মোহাম্মদ আবদুল্লাহ আল হাদি মোহাম্মদ আব্দুল মুনিম খান সৈয়দ আহমেদ মোহাম্মদ জুলফিকার আলী মোহাম্মদ তারেক আমিন মোহাম্মদ আবুল কালাম নেসারি রচনায় মারানা হায়দার হুসাইন আব্দুল মুনিম খান আবদুল্লাহ আলহাদি সৈয়দ আহমদ জুলফিকার আলী ইমাম হুসাইন ও মোহাম্মদ আবুল কালাম নিসারি পরিচালনায় শাহ নিসারুল্লাহ সার্বিক দিক নির্দেশনায় শাহ আবু নসর নিসারুদ্দিন আহমদ হুসাইন সহযোগিতায় মোহাম্মদ জহিরুল ইসলাম কৃতজ্ঞতায় আলহাজ মাওলানা কাজী মফিজউদ্দিন ও মাওলানা এনায়েতুল্লাহ ফয়রাভি সৌজন্যে বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ কেন্দ্রীয় কার্যালয় সরসিনা দরবার শরীফ আল্লাহ হাফেজ